যৌতুক দেয়া নেয়া দুটোই হারাম তবুও সমাজে তা চলে অবাদে যৌতুক দেয়া নেয়া দুটোই হারাম তবুও সমাজে তা চলে অবাদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে যৌতুক দেয়া নেয়া দুটোই হারাম তবুও সমাজ তা চলে অবাদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে যৌতুক নেয়াটা বিরাট বড় পাপ দুনিয়ায় পাপের নাই রে ক্ষমা মনোমালিন্য কথায় কথায় হয় সংসারে সারাক্ষণ থাকে হাঙ্গামা যৌতুক নেয়াটা বিরাট বড় পাপ দুনিয়ায় পাপের নাই রে ক্ষমা মনোমালিন্য কথায় কথায় হয় সংসারে সারাক্ষণ থাকে হাঙ্গামা সুখ পাখিটা উড়ে চলে যায় সুখ পাখিটা উড়ে চলে যায় জীবন কাটে তার পরিতাপে যৌতুক দেয়া নেয়া দুটোই হারাম তবুও সমাজে তা চলে অবাদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে কলিজার টুকরো আদরিনী মেয়েকে শত মমতায় বেঁধে বড় করে চঞ্চল হরিণী সে মায়াবতীকে চিরতরে দিতে হয় পরের ঘরে কলিজার টুকরো আদরিনী মেয়েকে শত মমতায় বেঁধে বড় করে চঞ্চল হরিণী সে মায়াবতীকে চিরতরে দিতে হয় পরের ঘরে এ দুঃখেই বাবার বুকটা ফেটে যায় এ দুঃখেই বাবার বুকটা ফেটে যায় তুমিও বুঝতে যদি বাবা হতে যৌতুক দেয়া নেয়া দুটোই হারাম তবুও সমাজে তা চলে অবাদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে ছেলের জনক হয়েছ যারা আজ কানে টিকেটে কেটে তওবা করো লোভে পরেও কভু করো না এমন কাজ খোদার বিধানটাকে সামনে ধরো ছেলের জনক হয়েছে যারা আজ কানে চিমটি কেটে তওবা করো লোভে পরেও কভু করো না এমন কাজ খোদার বিধানটাকে সামনে ধরো যৌতুক নামের ওই বিষাক্ত অভিশাপ যৌতুক নামের ওই বিষাক্ত অভিশাপ দিও না জুড়ে তব ছেলের সাথে যৌতুক দেয়া নেয়া দুটোই হারাম তবুও সমাজে তা চলে অবাদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে যৌতুক দেয়া নেয়া দুটোই হারাম তবুও সমাজে তা চলে অবাদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে মেয়ের জন্ম দিয়ে মেয়ের বাবারা যেন পড়ে গেছে মহাবিপদে